তো একটু বাংলায়ও বলবো আপনাদের কি বলবো আপনাদের বিশ্বাস আছে শ্রীকৃষ্ণের সংকীর্তনে সারা পৃথিবীতে আমাদের প্রচার হয় সবাইকে নামে বিশ্বাস করো কিন্তু আপনাদের অত সৌভাগ্য আছে যে আপনাদের স্বাভাবিক বিশ্বাস আছে নামে আপনাদের পরম সৌভাগ্য তো হরিনাম করুন এবং বিশ্বাস করুন যে এই তো রাস্তা Hare Nama, Hare Nama, Hare Nama Eva Kevalam, Kalo Nashteva, Nashteva, Nashteva, Gatera Nata.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 শহরের জন্য দেহ রক্ষা করতে হবে কিন্তু এই জীবনে আমরা যদি খ্রিস্ট ভক্তি সাধনা করি আমাদের কৃষ্ণ নামে রুচি উৎপন্ন যদি হয় তাহলে এই বা দেহ রক্ষা পড়ে আমরা আবার এই ভৌতিক জগতে আসব না আমরা সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের চরণের পাশে যাব এবং সেই গোলক ধাম প্রেম ধাম থেকে আমরা আর এখানে ফিরে আসব না আমরা চিরকালের জন্য সেখানে প্রেমানন্দে থাকব হরে কৃষ্ণ हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा हरे हरे हरे राम हरे राम राम हरे हरे তো গতবার আমি সাইশটাই কম হওয়া ফলে এখানে আসলাম না এইবারও আমার সাইশটা একটু কম হচ্ছে কিন্তু ভাবছিলাম এইবার আসতে হবে তো মাফ করুন যে আমি অত স্ফূর্তির সাথে কথা বলতে পারলাম না যা কিছু আমি করতে পারলাম করেছি হরে কৃষ্ণ महाराज की शिला प्रभुपाद की जय और कोई किसी का प्रश्न है तो बांग्ला में और हिंदी में कर सकते हैं पाँच मिनट दस मिनट કોઈ ওই কারো প্রশ্ন থাকলে মহারাজকে জিজ্ঞাসা করতে পারেন আর উনি উত্তর দেবেন কোন ভাষায় জিজ্ঞেস করছেন শূন্যায়তং জগৎ সর্বম গোবিন্দ এর প্রকট করার জন্য অনুরোধ আমরা যারা প্রতি মুহূর্তে ইন্দ্রিয় সুখের জন্য চিন্তা করে আমাদের জন্য মহাপ্রভুর প্রেম ভাব বোঝা অসম্ভব তো প্রথমে আমরা শিখা শিখা প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক তৃতীয় শ্লোক চতুর্থ শ্লোক এই সকল আমরা বুঝব তার ভাব আমরা হৃদয়ঙ্গম করব তারপরে আমরা যোগ্যতা পারব মহাপ্রভুর প্রেম ভাবে সম্বন্ধে একটু কিছু বুঝতে step by step. Mm. আপনি গীতা পড়ুন প্রথমে সেটা আমাদের লক্ষ্য যে ক্ষণে আমরা যদি গোবিন্দ দর্শ গোবিন্দের দর্শন না পাই এই ক্ষণেও আমরা যদি গোবিন্দের দর্শন না পাই তো সেই ক্ষণ অনেক দীর্ঘকালের মতো আমরা অনুভব করব কিন্তু আমরা সেই দশা থেকে অনেক দূর আছি যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মাদা মাদা মৎসর্য ইত্যাদি আছে ততক্ষণ পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর নির্মল প্রেম ভাবে সম্বন্ধে কোনো কিছু বোঝা আমাদের থেকে অনেক দূর থাকবে হ্যাঁ বড় বলুন আমাকে বলুন বলুন না যারা পিছনে ডারে আছে তাকে বলুন তবে সেভাবে মূল ধর্মগ্রন্থ সনাতন ধর্মে মূল ধর্মগ্রন্থ কি আছে Um, actually, Ved, Shruti. Shruti, Shruti. শ্রুতি হচ্ছে সর্বোচ্চ প্রমাণ চৈতন্য মহাপ্রভু সে তো ওই সকল সনাতন ধর্ম অবলম্বী স্বীকার করেন যে শ্রুতি হচ্ছে মুখ্য প্রমাণ চৈতন্য মহাপ্রভু সে তো বলেন তো ভগবত গীতা হচ্ছে শ্রুতি সা শ্রুতি মধ্যে শ্রুতি মনে বেদ কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে কর্মখণ্ডীয় এর সম্বন্ধে গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে श्लोक क्या है या इदम पुष्पितम वाचम प्रवदंती अभिपश्चित वेदवादरथा पार्थ न्यान्यदस्ती वादिन श्री कृष्ण बोलेन गीता है जे श्रुति में बहुत है पुष्पित वाचा मतलब जिसमें उपदेश है कर्मकंड पालन करो उससे स्वर्ग जाना है परंतु वो वेद शास्त्र का वास्तव अर्थ नहीं है वेद शास्त्र का वास्तव अर्थ है वो ज्ञान कर्म खंड में नहीं ज्ञान खंड में ज्ञान खंड का मतलब उपनिषदों में जिसमें आत्मा और अनात्मा <clears throat> भौतिक प्रकृति এবং चिन्मय प्रकृति परा प्रकृति अपरा प्रकृति ये दोनों में भेद विचार है तो क्या सनातन है आप सनातन धर्म के बारे में पूछ रहे हैं तो उपनिषद शास्त्र उपनिषद जो श्रुति का एक भाग है उसमें आत्मा जो चिन्मय যা চিন্ময় আছে এবং ভৌতিক প্রকৃতি এই দুইটির মধ্যে কি তফাত আছে তার বিবেচনা আছে তো সকল উপনিষদে বাক্য সংকলিত আছে ভগবত গীতায় তো ভগবত গীতায় সকল শ্রুতি সা সংকলিত আছে শ্রীকৃষ্ণের বচনে তো শ্রুতি হচ্ছে পরম প্রমাণ এবং সকল সূচের সারমর্ম ভগবদ গীতায় পাওয়া যায় সূচি এই কলি যুগে আর্থ বোঝার জন্য লোকেরা অধিকার নাই এবং অনেক সুচিকতা লুপ্ত হয়ে গেল সেই জন্য এই কলিযুগে শ্রুতির অর্থ বোঝার জন্য শ্রীমদ ভাগবত শ্রবণ করা দরকার আছে শ্রীমদ ভাগবতে এই বর্ণনা আছে ভগবতের মধ্যে ভাগবতের বর্ণনা আছে সেই নিগম কল্প গলিতম ফলম এই শ্রীমৎ ভাগবত হচ্ছে বেদ কল্পথরু বেদ কল্পথরুর পাক্কা ফল হচ্ছে শ্রীমৎ ভাগবত তো শ্রুতি হচ্ছে পরম প্রমাণ কিন্তু কলি যুগে শ্রুতি কথা যা খুবই সূক্ষ্ম আছে তার বোঝার জন্য অধিকারী লোক তো প্রায় নাই তো এর জন্য কলিযোগে গীতা ও ভাগবত দ্বারা আমরা শ্রুতির সারংশ আমরা পাই Ah. तुलसी तुलसी की महिमा तुलसी की महिमा हम हर रोज गाते हैं यानी खानी छपा पानी ब्रह्म हत्यादि खानी तानी तानी प्रणश्यंती प्रदक्षिणा पदे पदे वो वास्तव में तुलसी महारानी की सर्वोत्तम महिमा नहीं है लेकिन वो कम भी नहीं है सभी पापों से मुक्त होने के लिए क्या करना चाहिए अश्वमेध यज्ञ सब तीर्थ स्थान की यात्रा जरूर नहीं है तुलसी महारानी की परिक्रमा करने से हम सब पापों के फल से भी मुक्त होते परंतु वो तुलसी की सर्वोत्तम महिमा नहीं है वो क्या है तुलसी प्रेम प्रदायनी है इसलिए हम तुलसी से प्रार्थना करते हैं মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিয়ে বাস নয়নে হরিব সাদা যুগল রূপ রাস এই নিবেদন ধরো শখের অনুগত কর শখের অনুগত হাওয়া উপরে আর কোনো কিছু বার নাই তুলসী দেবী আমাদের সেই বার कौन सी भाषा में बोलता साखिर अनुगात करो इसके ऊपर और कुछ नहीं है आप भक्ति और समृत सिंधु पाठ कीजिए उसमें आप स्कंद पुराण का एक वचन मिलेंगे कि जो तुलसी देवी को पानी देते हैं रोपण करते हैं उनका स्मरण करते हैं और किसी प्रकार से तुलसी देवी की सेवा करते हैं वो व्यक्ति का जीवन पूरा मंगलमय होता है तो तुलसी महारानी कृष्ण भक्ति पढ़ायनी है और कुछ तो तो यदि आप दूसरे लोगों को तुलसी देते हैं सेवा के लिए तो सेवा प्रणाली भी कहना चाहिए <sighs> ये लंबी बात है ना और टेक्निकल भी है हरे कृष्णा श्री स्वामी महाराज की जय प्रभुपाद की जय जय प्रभुपाद जय प्रभु महाराज की जय